ইসলামী প্রথা অনুযায়ী বই ও শ্বশুর শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া উচিত কোন দিক দিয়ে কেমন হওয়া উচিত যদি বলেন যে তাদের সাথে সফর করার দিক দিয়ে তাদের সাথে একই বাড়িতে বসবাসের দিক দিয়ে হ্যাঁ শ্বশুর বইয়ের মারাম হ্যাঁ যেই মহিলাকে কোনো মানুষ বিয়ে করলো তার সেই মহিলা তার বাবার জন্য অর্থাৎ ছেলের বাবার জন্য হারাম হয়ে গেল চিরকালের জন্য চিরকালের জন্য হারাম হয়ে গেল সুতরাং মাহারাম তার সাথে সফর করতে পারবে তার সাথে নির্জনে কথা বলতে পারবে নির্জনে যেতে পারবে তার সাথে ঘরে যেতে পারবে তবে ফিতনার আশঙ্কা যাতে না থাকে এমনটা না হয় যে এমন অনেক সময় গোনার কারণ হয়ে যায় এরকমটা যাতে না হয় যেমন অনেক সময় শোনা যাচ্ছে আসলে অনেক শয়তান প্রকৃতির মানুষ আছে মাহারাম হওয়া সত্ত্বেও ওই দৃষ্টিতে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে না বাকি কথা হলো আদান প্রদানের সম্পর্ক যদি বা খেদমতের সম্পর্কে এটি হচ্ছে আমাদের সমাজে বেশি গুরুত্বপূর্ণ কারণ খিদমতকে জরুরি মনে করা হয় না খেদমতের সম্পর্ক ইসলামে আপনার স্ত্রী আপনার খেদমত করবে মানে আপনার জন্য নিয়ম অনুযায়ী যে পাকশাক করে দিতে হয় বাড়ির কাজগুলি করে দিতে হয় আপনার ছেলে মেয়েদের পাকশাক করে দেবে আপনার ছেলে মেয়েদেরকে যাদেরকে স্তন্য দান করে স্তন্য দান করবে আপনার ছেলেদের খেদমত সেবা করবে এইটুকু আপনার বাড়ির সাংসারিক কাজ করবে আর আপনার বাবার কাজ করে দিতে হবে আপনার মায়ের কাজ করে দিতে হবে এটি ইসলামে ফরজ নাই তবে যদি করে তার জন্য ভালো ভালো ভালো আচরণ করলো স্বামী হয়তো খুশি হবে স্বামীকে খুশি করার উদ্দেশ্যে এটুকু করলো কিন্তু যদি সেটা তার জন্য অসম্ভব হয় বা সেটাতে তার জন্য কষ্ট হয় অথবা নির্যাতনের শিকার হয় তাহলে সে করবে না কোনো গোনা হবে না বউ যদি শ্বশুর শাশুড়ির খিদমত না করে কোনো গোনা হবে না ইনশা আল্লাহ তালা এতটুকুই বুঝেছি কোরআন হাদিস থেকে